শৈবনা না আর না বিজির অবমাননা মুসলমানের সন্তানেরা কর রাওয়ানা শৈবনা না আর না বিজির অবমাননা মুসলমানের সন্তানেরা কর রাওয়ানা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেবতাদের কালো হাত গুড়িয়ে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে শৈব না আর নবীজির অবমাননা মুসলমানের সন্তানেরা কর রাওয়ানা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে হে যুব সমাজ রুখে দাঁড়ো ঘুমিয়ে থেকো না নাবির ব্যঙ্গ চিত্র আঁকবে তা তো শোয়া যায় না হে যুব সমাজ রুখে দাঁড়ো ঘুমিয়ে থেকো না নাবির ব্যঙ্গ চিত্র আঁকবে তা তো শোয়া যায় না মাঠে নাম কাপল গায়ে দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে সইব না আর নবীজির অবমাননা মুসলমানের সন্তানেরা কর রওয়ানা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে ফেরাউন মতো হবে তোদের দশা নমরুদের মৃত্যু ঘটালো ছোট্ট একটা মশা ফেরাউন নমরুদের মতো হবে তোদের দশা নমরুদের মৃত্যু ঘটালো ছোট্ট একটা মশা আর ফেরাউনকে পানিতে চুবিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে দেব তোদের কালো হাত গুড়িয়ে সইব না আর নবীজির না মুসলমানের সন্তানেরা কর রওয়ানা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে তসলিমা নসরিনের মতো তোমরাও বেড়ো না ঘুষের মতো জুতার বাড়ি তোমরাও খেও না তসলিমা নসরিনের মতো তোমরাও বেড়ো না ঘুষের মতো জুতার বাড়ি তোমরাও খেও না বিশ্ব নাবির অপমান রটিয়ে পার পাবে না মাটির নিচেও গিয়ে মুসলমানরা আসবে ধরে নিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে শৈব না আর নাবিজির অপমাননা মুসলমানের সন্তানেরা কর রানা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে শৈব না আর না বিজি বিজির অবমাননা মুসলমানের সন্তানেরা কর রওয়ানা শৈব না আর না বিজি বিজির অবমাননা মুসলমানের সন্তানেরা কর রওয়ানা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গুড়িয়ে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেব তাদের কালো হাত গড়িয়ে মাঠে নাম কাফন গায়ে দিয়ে ফেরা উনকে পানিতে চুবিয়ে বিশ্বনাবীর অপমান রটিয়ে পার পাবে না মাটির নিচে গিয়ে মুসলমানরা আসবে ধরে নিয়ে দেব তোদের কালো হাত গুড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে